আনাস রদিল্লাহ তালান হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত লোকদের মধ্যে আয়সার মর্যাদা তেমন খাদ্যের মধ্যে যেমন শাড়িদের মর্যাদা